তরে মদিনা প্রাণের মদিনা তার কদমের ছোঁয়া পেতে পেরে মদিনা প্রাণের মদিনা পেরে মদিনা ও সে যে প্রাণের মদিনা তার কদমের ছোঁয়া পেতে হয় মন দেওয়ানা হয় মন দেওয়ানা ও সে যে দূরের মদিনা সুন্দর মদিনা ও আমার প্রাণের মদিনা পেরে মদিনা প্রাণের মাদিনা প্যারে মদিনা ও সে যে প্রাণের মাদিনা তার কদমের ছোয়া পেতে হয় মন দেওয়ানা হয় মন দেওয়ানা ও সে যে দূরের মদিনা সোনার মদিনা ও আমার প্রাণের মদিনা যার কদমের ছোয়াতে জমিনেতে হয় সোনা যার লাগিয়া পাখিরা সব হয়ে যায় গো দেওয়ানা যার কদমের ছোয়াতে জমিনেতে হয় সোনা যার লাগিয়া পাখিরা সব হয়ে যায় গো দেওয়ানা দূর মদিনা দূর মদিনায় যেতে দূর মদিনায় যেতে মোর মন হয় যে দেওয়ানা ঘরে মদিনা প্রাণের মদিনা পেরে মদিনা সে যে প্রাণের মদিনা তার কদমের ছোয়া পেতে হয় মন দেওয়ানা হয় মন দেওয়ানা সে যে দূরের মদিনা ডানের মদিনা ও আমার ডানের মদিনা তম যদি পাখি আমি থাকত দুটো ডানা সেই ডানাতে ভর করে যে যেতাম দুর্মদিনা তম যদি পাখি আমি থাকত দুটো ডানা সেই ডানাতে ভর করে যে যেতাম দুর্মদিনা তার দিদার পাওয়া পাওয়া আমার হৃদয় বাসনা পেরে মদিনা প্রাণের মদিনা পেরে মদিনা ও সে যে প্রাণের মদিনা তার কদমের ছোয়া পেতে হয় মন দেওয়ানা হয় মন দেওয়ানা ও সে যে দূরের মদিনা সোনার মদিনা ও আমার প্রাণের মদিনা পেরে মদিনা প্রাণের মদিনা পেরে মদিনা ও সে যে প্রাণের মদিনা তার কদমের ছোঁয়া পেতে হয় মন দেওয়ানা হয় মন দেওয়ানা ও সে যে দূরের মদিনা সোনার মদিনা ও আমার প্রাণের মদিনা সোনার মদিনা ও আমার প্রাণের মদিনা শুনছিলেন আলোড়নের কিশোর শিল্পী রাকিবুল ইসলামের কণ্ঠে আলোড়ন অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সাংস্কৃতিক আন্দোলন আলোড়ন সুস্থ সংস্কৃতি বিকাশের একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনিও পারেন আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে